আবদুল্লাহ ইবনু উমর আদিল্লাহ তাল্লাহ্ন বলেন যখন উমর আদিল্লাহ তাল্লাহ্ন ইসলাম গ্রহণ করলেন তখন লোকেরা তার গৃহের কাছে জড়ো হলো এবং বলতে লাগলো উমার সধর্ম ত্যাগ করেছে আমি তখন ছোট ছেলে আমাদের ঘরের ছাদে দাঁড়িয়ে এ দৃশ্য দেখছিলাম তখন একজন লোক এসে বলল তার গায়ে রেশমি জুব্বা ছিল উমার সধর্ম ত্যাগ করেছে কিন্তু এ সমাবেশ কেন আমি তাকে আশ্রয় দিচ্ছি ইবনু উমর আদিল্লাহ তাল্লাহ্ন বলেন তখন আমি দেখলাম লোকজন চারিদিকে ছত্রভঙ্গ হয়ে গেল তখন আমি জিজ্ঞেস করলাম এ লোকটিকে লোকেরা বলল আস ইবনু ওয়াইল